মহাপত ঠেল দিয়া কোথায় লোকাইছে মহাপত ঠেল দিয়া কোথায় লোকাইছে মায়ার নবী ফুল বাগানে মাদিনা শুয়েছে মায়ার নবী ফুল বাগানে মাদিনা বিসমিল্লাহির রহমানির রহিম In the name of Allah, the kind and merciful. পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি মানুষের সকল কথা না যায় রাখা আর না যায় ফেলা এমনই কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরছি গানে গানে যা থেকে কিছু কথা রাখা হয়েছে আর কিছু বাদ পড়েছে তাহলে শোনা যাক এমন কিছু কথাযুক্ত এক গুচ্ছ রাতের সুর সাল আলহি ওসাল্লামের মনোমুগ্ধকর অডিও অ্যালবাম প্রিয় নবী মুস্তফা সিলেটের পরিচিত ইসলামী সাংস্কৃতিক সংগঠন দুর্নিবার ইসলামী সাংস্কৃতিক কাফেলার পরিবেশনায় দুর্নিবারের কেন্দ্রীয় সঙ্গীত পরিচালক হাফেজ খায়রুল বাসার দেলোয়ার ও দুর্নিবারের উদীয়মান কিশোর শিল্পী এইচ এম জিল্লুর রহমানের কণ্ঠে দুর্নিবারের এবারের মনোমুগ্ধকর আয়োজন পিউ নবী মুস্তফা পিউ নবী মুস্তফা